আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসালাত ওয়াসালাম আলা রসুলহিল আমিন আম্মা বাদ ওয়ানহু أن النبي صلى الله عليه وسلم كان لا يقنط إلا إذا دعا لقوم أو على قوم إلى آخر الحديث পৃষ্ঠবি বাংলার পক্ষ থেকে সমস্ত সুধী দর্শক আপনাদেরকে জানাই মোবারকবাদ ধন্যবাদ আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের বন্ধু সাইফুদ্দিন বিলাল আশা করি ইতিমধ্যে আপনারা এই দার্সে হাদিস থেকে উপকৃত হচ্ছেন এই দার্সে হাদিস থেকে আপনারা রাসুলের হাদিসের আলোকে আপনাদের সালাদ আপনাদের জীবন গড়ার সেই সুন্দর এক সুযোগ পেয়ে গেছেন আজ আমাদের হাদিসের এর পূর্বের আমাদের যে আলোচনা হয়েছে তার বাকি অংশ আমরা এখানে পূরণ করতে চাই ওয়ানহু ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাই হাদিসটি বর্ণনা করেছেন আনাস থেকে তিনি বলেন কান আলাই আকনতু আল্লাহ নবী আলাইসাল্লাম কুনুত করতেন না ইল্লাইদা কৌমিন আওয়ালা আল্লাহ নবী আলাইসালাম কোনো কওম বা জাতির জন্য দোয়া করার উদ্দেশ্যে অথবা কাউরির উপর্তি বদোয়া করার জন্যে এই কুনুত করতেন তাহলে বোঝা গেল যে মুসলমানদের প্রতি দয়া রাহমাত বিপদ আপদ দূর করার জন্যে আল্লাহ নবী আলিসালাম কুনুত করতেন পাঁচ অক্ত সালাতে দোয়াতে কুনুতে নাজলা যেটা আর কুনুতে বেতরে যেটা সেটা পরবর্তী আমাদের বেতরের অধ্যায়ে আসবে তাহলে কুনুতে নাজলা অর্থাৎ কোনো বিপদ আপদ দূর করার জন্যে অথবা কোনো তাদের কাউরি মুসলমানদের জন্য রাহমতের দোয়া করার জন্যে আল্লাহ নবী আলিসালাম কুনুতের দোয়া করতেন এই হাদিস দ্বারা আমরা এটাই জানতে পারলাম ইবনে খোজাইমা হাদিসটিকে সহিও বলেছেন ওয়ান সাদ ইবনে তারিক আল-আসজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت لأبي يا أبتي إنك قد صليت خلف رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان وعلي أفا كانوا يقنطون في الفجر قال أي بني محدث রাহুল খামসা ইল্লা আবা দাউদ সাদ ইবনে তারিক আল-আসজাই বর্ণনা করেন তিনি বলেন যে আমি আমার বাবা তরেককে বললাম হে আমার বাবা ইয়াবাতি হে আমার বাবা ইন্নাকাল সাল্লাই খালফা রাসুল্লাহ সাল্লাম আপনি তো রাসুলের পিছনে সালাত আদায় করেছেন আউ পিছনে সালাত আদায় করেছেন ওমারের পিছনে সালাত আদায় করেছেন ওসমানের পিছনে আলীর পিছনে রাজি আল্লাহ তালমারদান অর্থাৎ হে আমার বাবা আপনি আল্লাহ রাসুলকে পেয়েছেন আউ বাকার উমার উসমান আলী চার খলিফাকে পেয়েছেন সবারই পিছনে আপনি সালাত আদায় করেছেন আপাকান এক নতুন আফিল ফাজর তারা কি ফজরের সালাতে কোনোদ করতেন কালা এই বোনাই মহাদাস তিনি বললেন তারেক বাবা এটা তো আসলে একটা নতুন আবিষ্কার জিনিস এটা একটা বেদাত আল্লাহ নবী আলসালাতামও করেন নাই আউবাকার ওমার উসমান আলী চার খলিফাও করেন নাই কাজী এখন যেটা তোমরা দেখতেছ এটা কিন্তু মানুষের বানানো তাই মানুষের বানানো এটা তো করা আমাদের জন্য ঠিক হবে না যে এবাদাতটা রাসুল্লাহ সাল্লাম করেন নাই আউবাকার করেন নাই ওমার করেন নাই ওসমান করেন নাই আলী রাজাল্লাহ করেন নাই তাহলে বুঝতে হবে সেটা এবাদতই নয় এবাদত তো ওইটা যেটা আল্লাহর নবী করেছেন আলি সালাতাম এবং তার পরবর্তীতে তার দেখে আল সাহাবা ইকরাম করেছেন জন্য আল্লাহর নবী আলি সালাতাম বলেন মান আহাদা ফি না হাদা মা আলাই সামিনু ফাওয়ারাদ আমাদের দিনের মাঝে যে নতুন কিছু সংযোজন করে নতুন কিছু আবিষ্কার করে সেটা আমার দূর সেটা প্রত্যাখ্যানযোগ্য সেটা পরিত্যাজ্য সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আচ্ছা বলুন তো আল্লাহ নবী আলিসালাম করেন নাই সেটাকে দিন মনে করা সেটাকে নেকি মনে করা সেটার মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করা সেটার মাধ্যমে জান্নাত পাওয়ার চেষ্টা করা এটা কি কোনো মমিন মুসলমানের কাজ হতে পারে এই জন্য আল্লাহ নবী আলিসাল্লাম অন্য বর্ণায় বলেন মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়ারাদ যে কেউ যে কোনো আমল করে ইবাদত করে যেটা আমার সুন্নত দ্বারা সাব্যস্ত না আমাদের দ্বারা তার কোনো সম্মতি নেই সেটা কি রাদ সেটা প্রত্যাখ্যানযোগ্য অগ্রহণযোগ্য তাই আল্লাহ নবী আলিসাল্লাম যেভাবে যা করেছেন সেটা আমাদের করতে হবে ওইভাবেই তো করেছিলেন সাহাবাইকরাম রাজি আল্লাহ তার আনহম এই জন্য নিজে নিজে বানিয়ে বিভিন্ন ধরনের কিছু ইবাদত সৃষ্টি করা এটা নিঃসন্দেহে অন্যায় এটা হবে রাসুল্লাহ সাল্লামের সুন্নতকে পরিত্যাগ করার এক পাইতারা এই জন্য আমরা সুন্নতসম্মত আমাদের আমল করার চেষ্টা করব আর সেটাই আল্লাহ কবুল করবেন আর তার মাধ্যমে আমরা দুনিয়া আখেরাতে কল্যাণ অর্জন করতে পারবো পাঁচ জনে বর্ণনা করেছেন ইল্লা আবা দাউদ আবু দাউদ ব্যতিরিক অর্থাৎ ইমা আহমান ইমাম নাসাই তিরমিজি ইবনে মাজা তারা এই হাদিসটিকে বর্ণনা করেছেন সহি হাদিস ওয়াইল হাসান ইবিন আলী রাজি আল্লাহ তালা আনহুমা কাল আল্লামানি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কালিমাতিন আকুল হুন্না ফি কুনুতিল বিতের হাসান উবনা আলী রাসুল্লাহ সাল্লামের নাতি ফাতেমার ছেলে আলীর ছেলে বলেন আল্লাহ নবী আলী সালাতাম আমাকে কিছু কথা শিখিয়ে দিয়েছেন যা আমি বেতরের কুনুতে পড়ব তাহলে আল্লাহ নবী আলি সালাতাম তার নাতি হাসানকে দোয়া শিখাই দিলেন কনুতের দোয়া আমাদের উচিত আমাদের সন্তানদেরকে ছোট্ট অবস্থাতে সালাতের পদ্ধতি শিখাই দেওয়া রাসুলের সালাদ জানিয়ে দেওয়া এবং কনুতের দোয়াটিও শিখিয়ে দেওয়া কেউ যদি চেষ্টা করে ছোট্টকালে এই দোয়াটি শিখে নিবে আর ভেতরের সালাতে এই দোয়া পড়বে মনে রাখতে হবে আপনার সন্তান যে সমস্ত সাবালক হওয়ার আগ পর্যন্ত যে যত কিছু এবাদত করবে সবকিছু আপনি বাবা মা আপনাদের খাতায় লিখে দেওয়া হবে তাহলে এর চাইতে আপনি আর কি ভালো করতে পারেন এর দ্বারা আপনার যেমন কল্যাণ হবে আপনার সন্তানেরও ভবিষ্যৎ জীবন মঙ্গল ও কল্যাণের হবে সে আল্লাহর পথে থাকবে দিন শিখে নেবে এবং দিন শিখে ওই অনুযায়ী সে তার জীবনকে পরিচালিত করতে পারবে আজ বড় আফসোস বাবা মারা সন্তানকে দিন শিখাবের ব্যাপারে আগ্রহ অত্যন্ত কম দেখা যায় দুনিয়া শিখাবের জন্যে ডাক্তার বানাবের জন্যে ব্যারিস্টার বানাবের জন্যে ইঞ্জিনিয়ার বানাবের জন্যে অনেক চেষ্টা করেন কিন্তু তাকে মুসলিম বানাবের ব্যাপারটা ইসলামের উপর রাখার ব্যাপারটা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে দাঁড়ায় বন্ধুগণ মনে রাখতে হবে আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান কিন্তু তার সঙ্গে তাকে মুসলিম যে বানিয়ে দিবেন মুসলিম ডাক্তার হবে মুসলিম ইঞ্জিনিয়ার হবে মুসলিম ব্যারিস্টার ইত্যাদি হবে তাতে তো কোনো আপনার সমস্যা নেই আপনারও যেমন করলেন মরে গেলে আপনার জন্য দোয়া করবে সেই সন্তানের জন্য কল্যাণ কারণ সে আঁকা বাঁকা চলে জাহান নামের পথ সে ধরবে না তাই আল্লাহ নবী আলিসাল্লাম হাসান উবনু আলীকে দোয়া শিখিয়ে দিলেন কি আল্লাহ মাহদিনী ফিমান হাদেদ ও আফিনী ফিমান আফাইদ ও তাল্লানি ফিমাং তাল্লাইদ ও বারিকলি ফিমা আতাইদ ওকিনী শর্রমা কদাইদ ফাইন্নাকা তকদি ওয়ালা ইউকদা আলেক আলাইক ইন্নাহুলা ইয়াদিল্লু মাওয়ালাইদ তাবারক রব্বানা ওয়া তাআলাইত রাহুল খামসা জাদা তাওরানি ওয়াল বাইহাকি ওয়ালাই ইজ্জুমান আদাইত বেতরের কোনোতে দোয়া করা এই দোয়াটি আল্লাহ নবী আলিসালাম শিখিয়ে দিলেন তার নাতি হাসান ইবন আলী আর তার মাধ্যমে আমরা জানতে পারলাম আমরা কোন দোয়া পড়ব দোয়াটি বর্ণনা করেছেন ইমাম আহমাদ নাসাই তিরমিজি ইবনে মাজা এবং আবু দাউদ এই পাঁচজন মহাদিসিন তাদের শশা গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করেছেন ওয়াজাদ তবরানি বাই হাকি ইমাম বাই হাকি এবং তবরানি অতিরিক্ত বলেছেন ওয়ালাইজমান আদায়ত এই শব্দটুক বেশি করেছেন কোথায় ইন্না হুলাইদুল্লমা ওয়ালায়তের পরে দোয়াটি এত চমৎকার দোয়া এর অর্থ যদি আমরা জানি তাহলে বুঝবো যে এর মধ্যে আল্লাহর কাছে আমরা কি চাচ্ছি এখানে বলছেন আল্লাহ রাসুসাল্লাম আল্লাহ হাদিনী ফিমান হাদাইদ আল্লাহ গো যাদেরকে তুমি হেদায়াত দিয়েছ সঠিক পথে পরিচালিত করেছো তাদের অন্তর্ভুক্ত আমাকে করে দাও আমাকে হেদায়ত দিয়ে দাও ফিমান যাদেরকে সুস্বাস্থ্য দিয়েছ যাদেরকে অসুখমুক্ত বিমারমুক্ত রেখেছ সালামত আফিয়াত রেখেছ সালামত আফিয়াতের সঙ্গে যাদেরকে রেখেছ ওদের অন্তর্ভুক্ত আমাকে করে নাও আমার শারীরিক মানসিক সব দিক থেকে আমাকে আফিয়াতে আমাকে তন্দুরুস্ত আমাকে সহি রাখুন আমাকে সুস্থ রাখুন অতাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাই হে আল্লাহ যাদেরকে তুমি ভালোবেসেছ ওদের অন্তর্ভুক্ত আমাকেও ভালোবাসো আমাকেও তাদের অন্তর্ভুক্ত করে নাও লিফি মা তাই হে আল্লাহ তুমি আমাদেরকে যা দান করেছ তা দুনিয়ার যা কিছু দিয়েছ এর মধ্যে বরকত দান করো বন্ধুগুলো মনে রাখতে হবে অনেকের অনেক আছে কিন্তু বরকত নাই যার ফলে তার খেয়ে চলে ফিরে পড়ে কোনো কষ্ট হয় সমস্যা হয় আরও অশান্তি বাড়ে আবার কিছু মানুষ আছে যার অল্প আছে কিন্তু ওর মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন যেই বরকতের মাধ্যমে সে ওই অল্প দিয়েই তার সুন্দর মতো দিন চলে এবং তাতেই তার শান্তি এবং আরাম আয়েস মিলে যায় এরপরে আরও বলছেন ওয়াকিনি সার্রামা কদাইদ তুমি আমার যে সমস্ত অনিষ্ট রয়েছে এমন ফাইসলা করেছ এগুলি থেকে আমাকে বাঁচিয়ে রাখো এরপর আল্লাহ নবী আলিসাল্লাম আরও শিক্ষা দিলেন কি ফাইনাকা তাকদি ওলা ইকদা আলাইক আল্লাহ আমার ফাইসালার মধ্যে আমার ভাগ্যে যে ফয়সলাগুলিতে অনিষ্ট রয়েছে এগুলিকে আমার থেকে দূর করো আর তুমি ছাড়া তো কেউ আর ফয়সলা করতে পারো না তুমি ফয়সলা করতে পারো তোমার ওপর দিয়ে কেউ ফয়সলা করতে পারে না আরো আরও যাকে তুমি ভালোবাসো সে কিন্তু কখনোই অসম্মানিত হয় নাই অনুবাদ এবং যাকে তুমি অপছন্দ করো যাকে তুমি ঘৃণা করো যার সঙ্গে তোমার দুশ্মনী রয়েছে যার সঙ্গে শত্রুতা রয়েছে সে কখনো সম্মানিত হতে পারে না আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা তার সম্মান কেড়ে নেন তাই তো আল্লাহ কোরআনে বলছেন অত ইজ্জমাংতাসা অত দিল্লমাংতাসা অর্থাৎ আল্লাহ তুমি যাকে চাও সম্মান দাও যাকে তাও তুমি সম্মান তার ছিনিয়ে নাও তাই আল্লাহ রব্বুল আলমিনকে বলছি দোয়ার মধ্যে আল্লাহ তুমি যাকে ভালোবাসো সে কখনোই অসম্মানিত হয় না আর যাকে তুমি ঘৃণা করো সে কখনো সম্মানিত হয় না তবা রক্ত রব্বানা হে আল্লাহ তুমি বরকতপূর্ণ ও তালায়ত এবং তুমি উঁচু মহান এই দোয়া শিখালেন আল্লাহ নবী আলিসাল্লাম তার নাতি হাসানুবনু আলী রাজি আল্লাহ তালাহকে আর ওই দোয়া আমরা শিখলাম কাজে এহালিসের দ্বারা আমরা বুঝতে পারলাম এই কুনুতের দোয়া আমরা মুখস্থ করে নিয়ে আমরা যথারীতি কুনুত যখন পড়ব তখন কুনুতের দোয়া তখন আমরা পড়ব এখানে কয়েকটা আমাদের কথা মনে রাখতে হবে কুনুত বেতরের কুনুতটা রুকুর আগেও করা যায় রুকুর পরেও করা যায় রুকুর আগে আপনি করতে পারেন রুকু থেকে যাওয়ার আগে আপনি দোয়া করেন রুকু করেন অথবা রুকু থেকে উঠে তারপর আপনি এই কুনুতের দোয়া করেন এক দুই নম্বরে এই কুনুটটা সুন্নত আপনি মাঝে মাঝে কুনুত পড়বেন আর মাঝে মাঝে ছেড়ে দিবেন সেটা আপনার জন্য জায়জ রয়েছে আল্লাহ নবী আলিসাল্লাম থেকে যারা বেতরের হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে একজন ওবাইবনু কাব রাজি আল্লাহ আনহু সাতজন সাহাবি আল্লাহ রাসুসাল্লামের বেতরের সলা সংক্রান্ত হারিস বর্ণনা করেছেন তার মধ্যে ওবাইবনু কাব একজন সাহাবি শুধু কোনুত পড়ার কথা বলেছেন আর বাকি ছয়জন বলেন নাই এর দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ নবী সবসময় কোনুত করতেন না মাঝে মধ্যে করতেন তাই মাঝে মধ্যে করা সুন্নত আর বাকি সব সময় যদি আপনি করতে চান সেটা যা এজ তবে সেটা করতেই হবে এমনটা ভাবা কিন্তু হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত নেই এজন্যে কোনো রুকুর আগে করেন পরে করেন মাঝে মাঝে করেন মাঝে মাঝে ছাড়েন এছাড়া কোনোতে হাত উঠাবো কি না এ মশলাটা আমাদের জেনে নেওয়া উচিত কোনোতের ভেতর যেটা রয়েছে এটা আল্লাহর নবী আলিসাল্লাম কোনোতে নাজরাতে হাত উঠিয়েছেন সাহাবা ইকরাম আমিন আমিন বলেছেন পিছন দিক থেকে সেটা প্রমাণিত আমাদের কাছে কিন্তু বেতনের কোনোতে হাত উঠিয়ে তিনি উঠিয়েছেন কিনা এ ব্যাপারে সুস্পষ্ট আমাদের কাছে কোনো দলিল নেই একটা ছোট্ট বিরকের পরে আমরা এই দুয়াটির বাকি অংশ আপনাদের কাছে অর্থ বলার চেষ্টা পাব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে সালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসলাম আপনাদের কাছে দর্শক শ্রোতা দর্শা হাদিস নিয়ে এরপর আল্লাহ নবী আলিসাল্লাম আরও শিক্ষা দিলেন কি ওলা আল্লাহ আমার ফাইসালার মধ্যে আমার ভাগ্যে যে ফাইসলাগুলিতে অনিষ্ট রয়েছে এগুলিকে আমার থেকে দূর করো আর তুমি ছাড়া তো কেউ আর ফাইসলা করতে পারো না তুমি ফাইসলা করতে পারো তোমার ওপর দিয়ে কেউ ফাইসলা করতে পারে না আরো আরও যাকে তুমি ভালোবাসো সে কিন্তু কখনোই অসম্মানিত হয় নাই অনুবার আছে আদায় এবং যাকে তুমি অপছন্দ করো যাকে তুমি ঘৃণা করো যার সঙ্গে তোমার দুশ্মনী রয়েছে যার সঙ্গে শত্রুতা রয়েছে সে কখনো সম্মানিত হতে পারে না আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা তার সম্মান কেড়ে নেন তাই তো আল্লাহ কোরআনে বলছেন অত ইজ্জমাংতাশা অত দিল্লমাংতাশা অর্থাৎ আল্লাহ তুমি যাকে চাও সম্মান দাও যাকে তাও তুমি সম্মান তার ছিনিয়ে নাও তাই আল্লাহ রব্বুল আলমিনকে বলছি দোয়ার মধ্যে আল্লাহ তুমি যাকে ভালোবাসো সে কখনোই অসম্মানিত হয় না আর যাকে তুমি ঘৃণা করো সে কখনো সম্মানিত হয় না তবা রক্ত রব্বানা হে আল্লাহ তুমি বরকতপূর্ণ অত আলায়ত এবং তুমি উঁচু মহান এই দোয়া শিখালেন আল্লাহ নবী আলিসাল্লাম তার নাতি হাসান উবনু আলী রাজি আল্লাহ তালুকে আর ওই দোয়া আমরা শিখলাম কাজে এহালিসের দ্বারা আমরা বুঝতে পারলাম এই কুনুতের দোয়া আমরা মুখস্থ করে নিয়ে আমরা যথানীতি কুনুত যখন পড়ব তখন উতের দোয়া তখন আমরা পড়ব এখানে কয়েকটা আমাদের কথা মনে রাখতে হবে কুনুত বেতরের কুনুতটা রুকুর আগেও করা যায় রুকুর পরেও করা যায় রুকুর আগে আপনি করতে পারেন রুকু থেকে যাওয়ার আগে আপনি দোয়া করেন রুকু করেন অথবা রুকু থেকে উঠে তারপর আপনি কুনুতের দোয়া করেন এক দুই নম্বরে এই কোনুটটা সুন্নত আপনি মাঝে মাঝে কুনুত পড়বেন আর মাঝে মাঝে ছেড়ে দিবেন সেটা আপনার জন্য জায়েজ রয়েছে আল্লাহ নবী আলিসাল্লাম থেকে যারা বেতরের হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে একজন ওবাইবনু কাব রাজি আল্লাহ তালহ সাতজন সাহাবি আল্লাহ রাসুসাল্লামের বেতরের সলা সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে ওবাইবনু কাব একজন সাহাবি শুধু কুনুত পড়ার কথা বলেছেন আর বাকি ছয়জন বলেন নাই এর দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ নবী সবসময় কোনোদ করতেন না মাঝে মধ্যে করতেন তাই মাঝে মধ্যে করা সুন্নত আর বাকি সব সময় যদি আপনি করতে চান সেটা যা এজ তবে সেটা করতেই হবে এমনটা ভাবা কিন্তু হানিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত নেই এজন্যে কোনো রুকুর আগে করেন পরে করেন মাঝে মাঝে করেন মাঝে মাঝে ছাড়েন এছাড়া কোনোতে হাত উঠাবো কি না এই মশলাটা আমাদের জেনে নেওয়া উচিত যেটা হয়তো বেতরের সময় বেতরের সালাতে আসতে পারে তার আগে আমরা এখানে বলে রাখি যে কুনুতের বেতর যেটা রয়েছে এটা আল্লাহ নবী আলিসাল্লাম কুনুতে নাজরাতে হাত উঠিয়েছেন সাহাবা ইকরাম আমিন আমিন বলেছেন পিছন দিক থেকে সেটা প্রমাণিত আমাদের কাছে কিন্তু বেতরের কুনুতে হাত উঠিয়ে তিনি উঠিয়েছেন কিনা এ ব্যাপারে সুস্পষ্ট আমাদের কাছে কোনো দলিল নেই তবে ওলামা একরাম কুনুতে নাজেলার উপরে কিয়াস করে ওর উপরে কিয়াস করে তারা কুনুতে বেতনের মধ্যেও হাত ওঠার কথা বলেছেন এছাড়াও কিছু সালফে সালহীন থেকে বেতনের কুনুতে হাত ওঠা সাব্যস্ত আছে তাই আপনি উঠাতেও পারেন না উঠাতে পারেন দুইটাই আমরা বলবো জায়েজ রয়েছে আল্লাহর নবী উঠিয়েছেন বলে আমাদের কাছে সুস্পষ্ট কোনো সই হাদিস দ্বারা প্রমাণিত নেই ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا سجد احدكم فلا يبرك كما يبرك البعير وليدع يديه قبل ركبتيه اخرجه الثلاثه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ সেজদা করবে তখন যেন উট যেভাবে বসে ওইভাবে যেন না বসে ওয়ালিয়াদা আয়াদাইহে কাবলা রুকবাতাইহে আর কি করবে হাত দুইটা আগে রাখবে হাঁটু রাখার আগে এই হাদিসটি তিনজনে বর্ণনা করেছেন ইমাম আহমদুল হাম্বাল ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এই হাদিসের দ্বারা আল্লাহ নবী আলিসালাম আমাদেরকে উর যেভাবে বসে ওইভাবে সেজদা করা নিষেধ করলেন এবং এর ব্যাখ্যায় আবহাওয়ারা বললেন কি করবে দুই হাত আগে রাখবে হাঁটু রাখার আগে সেজদায় যখন যাবে আগে দুই হাত রাখবেন না আগে দুই হাঁটু রাখবেন এই নিয়ে দুইটা মত রয়েছে দুই পক্ষে হাদিস বর্ণনা করা হয়েছে তবে নিঃসন্দেহে মনে রাখতে হবে সবচেয়ে বিশুদ্ধ হাদিস হলো কি যেখানে আবহাওয়া রাজন বলছেন যে আগে হাত রাখতে হবে এরপরে হাঁটু রাখতে হবে হাদিসের দিক থেকে বিশুদ্ধতার দিক থেকে নিঃসন্দেহে আগে হাত রাখা পরে হাঁটু রাখা বেশি শক্তিশালী ফাইনালিল শাহ হেদান মিন হাদিস ইবিন উমার রাজি আল্লাহ তালান আর বুখারি শরীফে আবহাওয়ার হাদিসের একটা শাহেদ বা এর কি সম্পূরক হাদিসও রয়েছে যেখানে আছে নাফে রাহেমাহুল্লাহ বলেন কান ইবনু ওমার ইয়াদাও ইয়াদাইহি কাবলা রুকবাতাই ইবনু ওমার আল্লাহ তালা আনহু কি করতেন তার দুই হাঁটু রাখার আগে দুই হাত রাখতেন তাহলে এই হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই মোয়াল্লাক করে বর্ণনা করেছেন বুখারি শরীফে যে ইবনু উমার রাজি আল্লাহ তালা আনহু কি করতেন আগে হাত রাখতেন তারপরে হাঁটু রাখতেন সাহাবনু খোজাইমা এই বর্ণনাটা ইবনে খোজাইমা সহি বলেছেন তার এই ইবনু উমারের যে হাদিসটি ওয়া জাকারাহুল বুখারি মোয়াল্লাকান মৌকুফান ইমাম বুখারি মোয়াল্লাক অর্থাৎ সনদকে হজব করে দিয়ে এটাকে মৌকুফ অর্থাৎ আবদুল্লাহ বিন ওমারের কাজ হিসাবে বর্ণনা করেছেন তাহলে ইমাম ইবিন হাজার আসকান রহমতুল্লাহ আলাই ওনার মনে হচ্ছে যে তিনি আগে হাত রাখা তারপর হাঁটু এটির দিকেই বুঝি ওনার মতকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন তাই তিনি এভাবে বলতেছেন হাঁটু যদি যদি আগে রেখে দিই তাহলে উঠেও হাঁটু রেখে বসে হাঁটু গেড়ে বসে আর আপনিও হাঁটু গেড়ে বসলেন তাহলে হাঁটু হাঁটু মিলে গেল আর এটাই ছিল রাসুল সাল্লামের নিঃশুদ্ধতার অর্থ যেটা আবহাওয়া তাই বলেছেন ওলিয়াদাই কাবুলা রকমাতাই তাই তুমি দুই হাত আগে রাখবে এবং হাঁটু পর রাখবে যাতে করে ওটের সঙ্গে সাদৃশ্য না হয় এক্ষেত্রে বেশি বিশুদ্ধ হাদিস আগে হাত রাখা পরে হাঁটু রাখা ওয়ান আনহুমা আন্না রাসুল আল্লাহ কান ইদা কাদ আলী তাশাহদ ওয়াদা ইয়াদাহুল ইউসরা ও এবার যখন আমরা বৈঠক করব। বৈঠক করার সময় হাত দুটা কোথায় রাখবো সে ব্যাপারে আবদুল্লাহ রহমান রাজ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম যখন তাসাহদের জন্য বসতেন ওয়াজা আয়াদাহুল ইউসরা আলা রুকবাতিল ইউসরা আল্লাহ নবী আলিসাল্লাম বাম হাতটা তার বাম হাঁটুর উপরে রাখতেন ওয়ালিউমনা আল ইউমনা এবং ডান হাটটা ডান হাঁটুর উপরে রাখতেন ও আকাদা সালাসমসিন খামসিন এবং তিরপান্ন করে তিনি কি করতেন হাতটাকে এভাবে ডান হাঁটুর উপর রাখতেন আর বাম হাটটা খোলা এভাবে বাম হাঁটুর উপরে রাখতেন এটা আব্দুল আবিন ওমর রাজিয়াল তাল রাসুলের সাল্লাহ সাল্লামের হাঁটুর উপরে কিভাবে হাত রাখতেন বৈঠক করার সময় তাসাহুদ পড়ার সময় সেটা আমাদেরকে তিনি জানিয়ে দিলেন তাহলে হাত আমরা হাঁটুর উপরে কোনো বর্ণে আছে হাঁটুর উপর রেখেছেন কোনো বর্ণে আছে কি উরুর উপর রেখেছেন কাজে কোনো সময় উরুর উপর রাখেন দুই হাত কোনো সময় হাঁটুর উপর রাখেন দুইটাই সুন্নত আর হাতটাকে কিভাবে রাখবো বাম হাত খোলা থাকবে নর্মালভাবে বাম হাঁটুর উপরে ডান হাতটাকে তিনভাবে করার হাদিস আমাদের কাছে এসেছে প্রথমত যেটা বললাম এই হাদিসে যে এই তিনটা আঙুলকে বন্ধ করে আর এই দুইটা আঙুলকে কি করা আপনার পাস বানিয়ে নিয়ে এইভাবে রাখা এই একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হলো যে বৃদ্ধা আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি দিয়ে এইভাবে গোল করে নেওয়া শাহাদাত আঙ্গুলির উপরে বৃদ্ধা আঙ্গুলি রেখে দিয়ে একটা গোল বৃত্তকার করা আর এই তিনটা আঙ্গুল কি করা আপনার বন্ধ রাখা তাহলে এইভাবে আপনার হতে পারে আর একটা হলো কি সমস্ত আঙুলগুলিকে বন্ধ করে নিয়ে শুধু এই আঙুলটাকে দাঁড় করিয়ে রাখা তাহলে এই তিনটা অবস্থা সেই হাজি যারা সাব্যস্ত আল্লাহ নবী এখানে তিনি বলেন যে ও আশার আবে আল্লাহ নবী আহসালাম তার এই আঙ্গুল দিয়ে কি করতে শাহাদাত আঙ্গুল যেটাকে সাব্বা বা সাব্বা মানে গালি দেওয়া জাহিলাতের যুগে মানুষ কাউকে গালি দিলে আঙুল ঝুঁকে গালি তো আজও দেখা যায় আঙুল ঝুঁকে ঝুঁকে মানুষ গালি দেয় কাজেই এটাকে শাহাদাত আঙুলও বলা হয়েছে কারণ এর দ্বারা মানুষ সাক্ষী দেয় আবার এটাকে সাব্বা হা বলা হয়েছে কারণ এটার দ্বারা মানুষ তসবিও পাঠ করে মোট কথা এই আঙুলটা দিয়ে কিভাবে নড়াবে এই আঙুল কয়বার নড়াবে আমরা পরবর্তী পর্বে এই বিষয়টা আপনার কাছে বিস্তারিত বলার অদা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা হানিসের আলোকে জীবন গড়ুন এটাই কামনা করে আপনার থেকে বিদায় নিচ্ছি বিদায়ের আগে আমরা মজলিসের খতমের দোয়া পড়ি সুবহানাক আল্লাহ হামদিকা আসাদু আল্লাহ ইলাহ ইল্লান্তা আস্তাক ফিরুকা ওয়াতুবিলাইক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত